জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে রক্ত নদী দেখো মেলে আখি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে রক্ত নদী দেখো মেলে আখি তোমার চোখে ছানি পড়ে হয়ে গেছে খোলা তাই তো তুমি রক্ত নদী কেউ করো গোহেলা তোমার চোখে ছানি পড়ে হয়ে গেছে খোলা তাই তো তুমি রক্ত নদী কেউ করো গোহেলা মায়েরা কাঁদে বোনেরা কাঁদে মায়েরা কাদে বোনেরা কাঁদে কাঁদে তথাকার ভূমি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে রক্ত নদী দেখো মেলে আখি তোমার বুকে ভাইয়ের তরে থাকে যদি মায়া তবে কেন নীরব নিথর বসে কাটাও বেলা তোমার বুকে ভাইয়ের তরে থাকে যদি মায়া তবে কেন নীরব নিথর বসে কাটাও বেলা জেগে ওঠো বীর তোলো নত শির জেগে ওঠো বীর তোলো নত শির থেমো না কো কভু তুমি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে রক্ত নদী দেখো মেলে আখি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে রক্ত নদী দেখো মেলে আখি